কেন তোমার হুকুম মানে না মন উল্টো পথে ছোটে কেন তোমার জিকির কভু মুখে আসতে চায় না মোটে কেন তোমার হুকুম মানে না মন উল্টো পথে ছোটে কেন তোমার জিকির কভু মুখে আসতে চায় না মোটে কেন তোমার হুকুম মানে না মন উল্টো পথে ছোটে কেন তোমার জিকির কভু মুখে আসতে চায় না মোটে কেন সোজা পথটা উল্টো লাগে উল্টো পথটা সোজা কেন বিপদ দেখলে বেখেয়ালে তোমারই পথ খোঁজা তুমি রহিম তুমি করি তুমি রহিম তুমি করিম তোমার দয়ার সীমানাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই কেন তোমার হুকুম মানে না মন উল্টো পথে ছোটে কেন তোমার জিকির কভু মুখে আসতে চায় না মোটে কেন তোমার হুকুম মানে না মন উল্টো পথে ছোটে কেন তোমার জিকির কভু মুখে আসতে চায় না মোটে কেন মুয়াজিনে রাজান শুনে ঘুম ভাঙে না মোর ঘুম ভাঙলে তাকিয়ে দেখি উজ্জ্বল আলোর ভো কেন মুয়াজিনে রাজান শুনে ঘুম ভাঙে না মোর ঘুম ভাঙলে তাকিয়ে দেখি উজ্জ্বল আলোর ভোর কেন কুরান তিলাওয়াতে আমার বসে না যে মন কেন কুরান তিলাওয়াতে আমার বসে না যে মন হিন্দি গানের উচ্ছলতায় মাতি সর্বক্ষণ হিন্দি গানের উচ্ছলতায় মাতি সর্বক্ষণ হিন্দি গানের উচ্ছলতায় মাতি সর্বক্ষ কেন সোজা পথটা উল্টো লাগে উল্টো পথটা সোজা কেন সোজা পথটা উল্টো লাগে উল্টো পথটা সোজা কেন বিপদ দেখলে বেখেয়ালে তোমারই পথ খোঁজা তুমি রহিম তুমি করি রহিম তুমি করিম তোমার দয়ার সীমানাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই কেন বাবা মায়ের আদেশ নিষেধ ভাল লাগে না মোটে বিপথে যেতে চারিপাশে কত বন্ধু স্বজন জোটে কেন বাবা মায়েরা দেশ নিষেধ ভাল লাগে না মোটে বিপথে যেতে চারিপাশে কত বন্ধু স্বজন জোটে কেন জান্নাতেরই পথে আমার কোনো পুঁজি নাই কেন জান্নাতেরই পথে আমার কোনো পুঁজি নাই আজ থেকে ভালো হব প্রভু তোমার দয়া চাই আজ থেকে ভালো হব প্রভু তোমার দয়া চাই আজ থেকে ভালো হব প্রভু তোমার দয়া চাই কেন সোজা পথটা উল্টো লাগে উল্টো পথটা সোজা কেন বিপদ দেখলে বেখেয়ালে তোমারই পথ খোঁজা তুমি রহিম তুমি করি তুমি রহিম তুমি করিম তোমার দয়ার সীমানা তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চা সুর তরঙ্গ সুরতরঙ্গ সুরতরঙ্গ সুরতরঙ্গ সুরতরঙ্গ সুরতরঙ্গ সুরতরঙ্গ বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সুরতরঙ্গ সাংস্কৃতিক একাডেমির প্রথম অ্যালবাম মন ছুটে যায় এতে যারা কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম লোকমান হুসাইন সাইমুম জিহাদুল ইসলাম ইউসুফ জুবাইর আহমদ রফিকুল ইসলাম এবং আরও অনেকে কথাও সুর করেছেন ইউসুফ আহমদ শফিকুল ইসলাম জিহাদুল ইসলাম ইউসুফ ও লোকমান হুসাইন সাইমুম কৃতজ্ঞতায় আবু সুফিয়ান ইলিয়াস হাসান কাজী আমিনুল ইসলাম ও জাফর আহমদ রাবি উৎসর্গ জনাবা জাহানারা বেগম জনাব আব্দুল গনি জনাব মরহুম রতন আলী সহযোগিতায় আসমা আক্তার ডাক্তার আল আমিন অভি ও হালিমাতুস সাদিয়া পাখি অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউসুফ আহমদ উপস্থাপনায় ছিলাম আমি ইলিয়াস হাসান শব্দ ধারণ ও সম্পাদনা স্টুডিও ভোকাল প্রযোজনা ও পরিবেশনা সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠী আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী অ্যালবামে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সুরিতারঙ্গ সুরিতারঙ্গ সুরিতারঙ্গ সুরিতারঙ্গ সুরতার